রহিম সাংস্কৃতিক অঙ্গনে তাগতি শক্তির মোকাবেলায় নিবেদিত এক নির্ভীক চেতা কাফেলার বিপ্লবী নাম রণাঙ্গন সাংস্কৃতিক গোষ্ঠী যার অপূর্ব সাংস্কৃতিক নিদর্শনে বেকুল চিত্তে আগোয়ান আজি পাগল পারা মানবতা মানবতা পারা মানবতা যার সুরেলা গুঞ্জরণে মুখরিত আজ দিক দিগন্ত তারই ছায়ায় লালিত একঝাঁক তরুণ কণ্ঠ সৈনিকদের সুরের সম্মিলনী রূপ রণবীর প্রিয় শ্রোতা প্রথমেই শুরু করছি সেই বিধাতার প্রশংসামালা যার গান নিয়ে মেতে ওঠে প্রভাতের পক্ষীকুল শিশির স্নিগ্ধ গোলাপের ডাগর পাপড়িতে ফুটে উঠে যার প্রতিচ্ছবি যার গানের মূর্ছনায় মুখরিত আকাশ বাতাস আলোর কিরণ ছড়ায় চন্দ্র রবি تسبح له السماوات وإن من شيء إلا يسبح بحمده ولكن সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয় তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ তুমি চির অম্লান মহামহিয়ান তুমি চির সুন্দর তুমি আল্লাহ মহান তুমি চির অম্লান মহামহিয়ান তুমি চির সুন্দর তুমি আল্লাহ মহান এ আকাশ পৃথিবী জপে তোমার পৃথিবী জপে তোমার নাম আমি নদীর কালে তাই শুনিলাম তুমি সেই সত্তা সরে জাহান তুমি চির অম্লান মহামহিয়ান তুমি চির সুন্দর তুমি আল্লা মহান তুমি চির অম্লান মহামহিয়ান তুমি চিরা সুন্দর তুমি আল্লাহ মহান এই হৃদয় বাগানে আমি যাকে সাজালাম তার চরণে রাখি আমি সুধালাম এই হৃদয় বাগানে আমি যাকে সাজালাম চরণে রাখি আসি আমি সুধালাম কে বুঝিবে তব শান তুমি আল্লাহ মহান কে বুঝিবে তব শান তুমি চির অম্লান মহামহিয়ান তুমি চির সুন্দর তুমি আল্লাহ মহান পাক পাখালির কালো রবে তোমার ধনী পাখালির আমি ঝর্নার কালো তাননিতা শুনি ওরা গায় তব গান তুমি প্রভু রহমান তুমি চির অম্লান মহামহিয়ান তুমি চির সুন্দর তুমি আল্লাহ মহান তুমি চির অম্লান মহামহিয়ান তুমি চির সুন্দর তুমি আল্লাহ মহান